আমি আল্লাহর গোলামি করবে এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের মানব এবং দানব মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তালার গুলামি করবে আল্লাহর হুকুমের পাবন্দি করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াবির মধ্যে থাকবে আর যখন আল্লাহ তালা আল্লাহর গোলামি ছেড়ে দিবে আল্লাহর হুকুম অমান্য করবে তখন মানুষের জন্য মানব জাতির জন্য সেটা হবে নাকামি এবং সেটা হবে মানব জাতির জন্য ধ্বংস এই জন্য আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে ছোট্ট একটি সুরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছে ওয়াল্লা আশ্রু অর্থাৎ আমি সময়ের কসম খেয়ে বলতেছি একজন মানুষের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার নিয়ম হল যে জিনিসটা অতি বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনের মধ্যে ওই গুরুত্বপূর্ণ বস্তুটির নাম ধরে শপথ করেন যেই জিনিসটি আল্লাহর কাছে মহান আল্লাহ তালা সেই মহান বস্তুর নাম ধরে কোরআনের ভিতরে শপথ করেছেন যেমন আল্লাহ তালা আসমান জমিন চন্দ্র সূর্য দিবা রাত্রি এই বিষয়গুলি মহান বস্তুগুলির নাম ধরে কোরআনের ভিতরে শপথ করেছেন বলেছেন ওয়াশামসি হা আমি সূর্যের কসম করে বলতেছি ওয়াল কমারি ইজা তালাহা চন্দ্রের কসম করি বলতেছি ওয়াল্লাইলি ইজা ইয়া ইয়াশাহা এরকম রাতের কসম করে বলছি এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আল্লাহ তালা শপথ করেন আর যখন আল্লাহ তালা শপথ করে কোনো কথা বলেন তার পরবর্তী কথাটা অত্যন্ত মূল্যবান হয় আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে ওয়াল আসরি সময়ের কসম করে বলছে বলছেন আমি সময়ের শপথ করে বলতেছি সময় এটা মানুষের জন্য অত্যন্ত মূল্যবান বস্তু যে ব্যক্তি সময়কে কাজে লাগাবে সে এই সময়ের সুফল ভোগ করবে আর যে ব্যক্তি সময়কে খেলাধুলা হেলায় নষ্ট করবে এর কুফলও সে ভোগ করবে আর সময় এমন একটি জিনিস আপনি যদি সময়কে কাজে লাগান তাহলেও সেটা অতিবাহিত হবে আর যদি আপনি সময়কে কাজে না লাগান তাহলেও সেটা অতিবাহিত হবে আল ওয়াক্তু কাসাইফ ইন তাক্তাহু ইয়াক্তাক বলছে সময়কে যদি তুমি কর্তন করো তাহলে সেটা কর্তৃত হবে আর যদি নাকি সময়কে তুমি কাজে না লাগাও তবে সেটা তোমাকে কেটে যাবে আল্লাহ তালা সময় মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুনিয়াতে দেখবেন যে যতটুকু সময়কে কাজে লাগিয়েছে যে যতটুকু সময়কে আমলের মধ্যে ব্যয় করেছে আল্লাহ তালা তাকে ততটুকু সফলতা দান করেছে এই সময়ের কসম করে আল্লাহ তালা বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে একমাত্র চায়ের শ্রেণীর মানুষ ব্যতীত والعصر إن الإنسان لفي خسر আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি সময়ের কসম করে বলতেছি সব দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত إلا الذين آمنوا وعملوا الصالحات এই চার শ্রেণীর মানুষ হল এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এই হলো এক শ্রেণীর মানুষ এরা ধ্বংসের থেকে বেঁচে যাবে আমানু যাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান রয়েছে ইমান কাকে বলে জিবরিল আলহিসাম একদিন রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কি জিনিস রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন মাসউল আনহা বি আলাম যে জিজ্ঞাসা করতেছে তার থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জানে না আল্লাহ রসুল জানতেন এই জিব্রিল অবশ্যই জিব্রিল বেশি জানে তখন বললেন ইমান হল আন্তু উমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আন্তু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা যিনি আমাদের খালেক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের লালন পালন করেন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তাকে বিশ্বাস করা আপনার আর আমার উপকার এবং ক্ষতির মালিক একমাত্র আল্লাহ এটা বিশ্বাস করা দুনিয়ার সমস্ত মানুষ যদি নাকি একত্র হয় আপনার কোনো উপকার করার জন্য তাহলে কোনো উপকার করতে পারবে না আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আপনার ক্ষতি করার জন্য একত্র হয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা বিষয় ইন কাদকাতাবাহুল্লাহুলাক একমাত্র আল্লাহ তালা যদি আপনার জন্য কোনো ক্ষতি লিপিবদ্ধ করে তাহলে সেই ক্ষতি অথবা আপনার জন্য আল্লাহ তালা যে উপকার লিপিবদ্ধ করেছে সেই উপকার ছাড়া আপনার কোনো ক্ষতি এবং উপকার দুনিয়ার কোনো মাফলুক করতে পারবে না এই কথার উপরে বিশ্বাস করা এটা হলো ইমান আন্তু মিনাবিল্লাহ ওয়ামালা ইকাতিহি ফেরেস্তাদের উপর বিশ্বাস করা ওয়া ওয়াকুতুবিহি আসমান থেকে অবতীর্ণ আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা ওয়ালিয়মিল আখের আখেরাত দিবসের উপর বিশ্বাস করা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসুলদের উপর বিশ্বাস করা আর ওয়াল কদরে খৈরিহি ও মিনাল্লাহ আপনার ভাগ্যে যদি কোনো দুর্ঘটনা থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অবধারিত ছিল সেই ভাগ্যের উপর আপনার বিশ্বাস করা আপনার যদি কোনো সৌভাগ্য হয় সেটা আপনার ভাগ্যে আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করেছিল আপনার এই ভাগ্যের উপর বিশ্বাস করা এ হলো ইমান আরেকটি গুণ হল ওয়ামিলুসলিহাত নেক আমল করা যদি কোনো ব্যক্তি ইমান এবং নেক আমল করলো আল্লাহ তালা বলছেন এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে না ন্যাক আমল কি ন্যাক আমল হল আল্লাহ তালা বলেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলছে যে ব্যক্তি আখরাত দিবসে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিচারের সম্মুখীন হবে এই কথার উপর বিশ্বাস করে তো সে যেন দুনিয়াতে ন্যাক আমল করে ভালো কাজ করে এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং আল্লাহর সাথে কোনো শরিক না করে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কোনো কাজ নেক আমল হওয়ার জন্য দুইটি শর্ত বলে দিয়েছেন একটু হলো আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করবেন আপনার আমলের মধ্যে এখলাস থাকতে হবে এ হল একটি শর্ত আপনার আমলটি ন্যাক হওয়ার জন্য আরেকটি হলো আপনি যখন কোনো নেক আমল করবেন আপনার আমলের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের তরিকা পদ্ধতি থাকতে হবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম কীভাবে ন্যাক আমল করেছেন সেভাবে করতে হবে এই দুটি যদি আপনার ন্যাক আমলের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য আর যদি এই দুইটি জিনিস আপনার ন্যাক আমলের ভিতরে পাওয়া না যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আপনি যদি কোনো কাজ করতেছেন ভালো কাজ উদ্দেশ্য আপনার আল্লাহকে রাজি খুশি করা নয় আপনি পার্থিব উদ্দেশ্যে করতেছেন দুনিয়াবী উদ্দেশ্যে করতেছেন মানুষকে খুশি করার জন্য করতেছেন অথবা গাইরুল্লাহ আল্লাহর কোনো মাফলুকের জন্য করতেছেন তাহলে সেটা ন্যাক আমল হবে না সেটা এবার যত গুরুত্বপূর্ণ হোক রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যুগে আল্লাহ তালা যখন মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ দিলেন এটা ছিল অত্যন্ত কঠিন আমল নিজের জন্মভূমি ছাড়তে হবে ধন সম্পদ টাকা পয়সা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে সে চলে যেতে হবে মদিনায় এত বড় গুরুত্বপূর্ণ আমল কিন্তু দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছে ফামান কানাত হিজরত ইলা দুনিয়া ইউসুই বুহা যদি কোনো ব্যক্তি পার্থিব উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে কোনো সব পাবে না ফাহিজরত ইলা মা হাজরা ইলাই তার হিজরতটা দুনিয়ার কাজেই ব্যয় হবে আর ওমান কানা হিজরত রসুল ওয়া আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে হিজরত করবে ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রসুল তাহলে তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যই হবে সুতরাং আপনি ন্যাক আমল করেন যত ন্যাক বড় ন্যাক আমলে হোক না কেন আপনাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করতে হবে এজন্য আইসা রবি আল্লাহ তালাহার থেকে একটি হাদিস বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন মান আমিলা আমালান আশাকে ফিহে গাইরি যে ব্যক্তি কোনো ন্যাক আমল করলো আশরাকা ফিহে গাইরি ওই ন্যাক আমলের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করলো অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাফলুকের সন্তুষ্টি কামনা করার উদ্দেশ্যে নেক আমল করল রসুল সাল আলহ আসাল্লাম বলছে তারা তুহু শিরকাহু আমি তার আমলকে প্রত্যাখ্যান করি এবং তার সিরিককে প্রত্যাখ্যান করি সুতরাং যদি আপনার আমলের মধ্যে এখলাস যদি না থাকে সেটা ন্যাক আমল হবে না সেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না আরেকটি হল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুকরণে হতে হবে অত্যন্ত সুন্দর আমল করেছেন খুব সুন্দরভাবে নামাজ পড়েছেন খুব সুন্দরভাবে আপনি হজ করেছেন খুব সুন্দরভাবে রোজা রেখেছেন কিন্তু সেটা আপনার মন গড়া ছিল আপনি নামাজ পড়েছেন রুকু করার কথা একটা আপনি দুইটা করেছেন নামাজ পড়েছেন সেজদা করার কথা ছিল দুইটা আপনি তিনটা করেছেন হজ করার সময় তোয়াফ করবেন সাতবার আপনি নয়বার করেছেন তাহলে আপনি যত সুন্দরভাবে নামাজ পড়েন না কেন যত সুন্দরভাবে তোয়াফ করেন না কেন আপনার আমলগুলা গ্রহণযোগ্য হবে না এটা প্রত্যাখ্যাত হবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহে আমরুনা যে ব্যক্তি এমন কোনো আমল করল এমন কোনো কাজ করল লাইসা আলাইহে আমরুনা যার উপর আমাদের কোনো দিক নির্দেশনা নাই আমি রাসুলের কোনো তরিকা নাই ফাহু আমার দুদুন সে আমলটি প্রত্যাখ্যাত সুতরাং এটা আপনার ন্যাক আমল হবে না তাহলে দুইটি জিনিস বললাম যে কোনো সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে হবে একমাত্র যারা ইমান আনবে আর আমলে সলেহ করবে ইমান আর আমলে সলেহ এরপর তিন নম্বর হলো মানুষকে সত্যের দাওয়াত দিবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে ভালো কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে এই মিশন দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন যে তারা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে আর দুনিয়াতে এর চাইতে সুন্দর কোনো দাওয়াত সুন্দর কোনো কর্ম হইতে পারে না আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলছে ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে নিজে ন্যাক আমল করে আর মানুষের মধ্যে এই ঘোষণা দেয় আমি একজন খাঁটি মুসলমান হ্যাঁ এই কথা বলে মানুষকে দাওয়াত দেয় দাবি করে ওর চাইতে উত্তম কথা আর কারো কথা হইতে মানুষকে দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা এটা নবীদের মিশন ছিল সুতরাং আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন যখন মানুষকে ভালো কাজের আদেশ দিবেন তাহলে আল্লাহ তালা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে একমাত্র ওই শ্রেণীর লোকগুলি যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে হাদিসের ভিতরে এসেছে লাতা মুরুন্না বিল মারুফি ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার হাওলা ইউশিকান্নাল্লাহু আইয়া বাআসা আলাইকুম আযাবাম মিন আনদি যখন কোন সমাজের মধ্যে যখন কোন পরিবেশের মধ্যে কোন অন্যায় কাজ সংগঠিত হতে দেখো তাহলে সেখানে কিন্তু বাধা দেওয়া এটা দায়িত্ব তাদেরকে তোমরা ভালো কাজের দিকে আনবে খারাপ কাজ থেকে নিষেধ করবে যদি তা না করো তাহলে বলছে অন্যথায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাব শাস্তি এসে যাবে যখন শাস্তি আসবে তখন যে ভালো আর খারাপ কেউ কিন্তু আল্লাহর আজাব থেকে মুক্তি পাবে না সবাই আক্রান্ত হবে এই জন্য সকল মান সকলেরই দায়িত্ব যখন কোথাও কোনো খারাপ অপকর্ম সংগঠিত হয় এর থেকে তাকে বাধা প্রদান করা তাকে ফিরে রাখা অন্যথায় আজাব আসবে আর যখন আজাব আসবে রসুল্লাহ সাল্লাম বলছেন সুম্মা তখন তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু ফালা ইউস্তাজাবুলাকুম তখন তোমাদের দোয়ায় আল্লাহ তালা কবুল করবে না সারা দেবে এই জন্য মানুষকে আল্লাহর পথে দিনের পথে ইসলামের পথে কল্যাণের পথে মানুষকে আহ্বান করা প্রথমে আপনি কু আং ফুসাকুম ও কুম নারা আপনি প্রথমে আপনার নিজেকে সেভ করবেন এরপরে পরিবার পরিজনকে দাওয়াত দিবেন আজকে আপনি হয়তো সারা দেশ বা সারা সমাজ এটা আপনার দায়িত্বের আওতায় পড়ে না কিন্তু বলছেন আলা কুল্লুকুম রাইন আন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে ব্যক্তি পরিবারের কর্তা সে তার পরিবারের উপরে দায়িত্বশীল তার পরিবারের সদস্যরা কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে কিনা তার পরিবারের সদস্যরা কোনো অন্যায় করতেছে কিনা এই সম্পর্কে কিন্তু আপনি পরিবারের কর্তা আপনাকে জিজ্ঞেস করা হবে যে ব্যক্তি সমাজের কর্তা তাকে সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে ব্যক্তি দেশের নেতৃত্ব আছেন তাকে দেশের সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিন্তু দায়িত্ব থেকে কেউ খালি নয় আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এই জন্য বলছে আলা কুল্লুকুম রায় ও কুল্লুকুম মাসকুল ও নান রায় এতে তোমাদের প্রত্যেককে এরকম দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এরপরে আল্লাহ তালা বলতেছেন যখন কোনো ব্যক্তি এরকম ইমান আমলে চলে এবং মানুষকে ভালো কাজের দাওয়াত দে এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা তাদের উপরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা জুলুম নির্যাতনের একটা পরীক্ষা তাদের সামনে আসবে যে যত বেশি এই তিনটি কাজ করে যাবে ইমান আমলে সালেহ এবং আমরুবিল মারুফ তার উপরে মুসিবত তত বেশি আসবে হাদিসের ভিতরে এসেছে আসাদুল্লাহ বলা আন আল আম্বিয়া যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হবে আজাবের সম্মুখীন হবে শাস্তির সম্মুখীন হবে আল আম্বিয়া নবীগণ তুম্মাল আমসাল তুম্মাল আমসাল তারপরে যারা নবীদের মতো তারপরে যারা নবীদের মতো নবীদের উপরে সবচেয়ে বেশি হ্যাঁ এরকম দুশ্মনদের পক্ষ থেকে শাস্তি এসেছিল সুতরাং যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে ইমান থাকবে আমলে সলেহ থাকবে এবং মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার ফিকির নবীদের ফিকির থাকবে তো তাদের উপরে কিন্তু একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে রসুল্লাহ সাল আলি আসাল্লামের যুগে সাহাবাই গ্রামের উপরে নির্যাতন এসেছিল এত বেশি নির্যাতিত হচ্ছিল সাহাবাই কিরাম জয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দরবারে বললেন ইয়া রসুল্লাহ আলা সিরুলানা আপনি আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের জন্য আল্লাহর দরবারে বিজয় চান আমাদের কি বিজয় হবে না আর কতকাল পর্যন্ত ধৈর্য ধরব এরকম করা হয়েছে যে পিঠের থেকে চামড়া উঠে হাড্ডি অবশিষ্ট রয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ বললেন দেখো তোমাদের পূর্বের উম্মদের অবস্থা কিরকম ছিল রাজুল একজন মানুষকে ধরে আনা হতো সুম্মা মিনসার এরপরে একটা করাত আনা হতো ফাইউজাউ আলা রাসি ওই করাতটি তার মাথার উপরে রাখা হতো ফাইউজা আলুন স্পাইন এই করাত দিয়ে তাকে দ্বিটুকরো করা হতো দ্বিখণ্ডিত করা হতো এরপর বলতেছে আরেকজন ব্যক্তিকে এরকম ধরে আনা হতো আর জমিনের মধ্যে গর্ত করা হতো তুমায়ুল কাফি তারপরে এই জমিনে নিক্ষেপ করত এরপরে পাথর মেরে তাকে হত্যা করা হতো এত বেশি নির্যাতন করত কিন্তু এত বেশি নির্যাতন সত্ত্বেও এক চুল পরিমাণ তাদেরকে ইমান থেকে তাদের দিনদারি থেকে জলেমরা সরাইতে পারে না তারা মাথা নত করে নাই সুতরাং যখন আপনার এরকম দিনের পথে ইসলামের পথে হ্যাঁ নেক আমলের পথে আপনি যত অগ্রসর হবেন আল্লাহ তালা আপনার উপরে তত বেশি পরীক্ষা চাপাই দিবে এটা আল্লাহ তালার কদরি ফাইসালা ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তালা কত পরীক্ষা করেছেন মুসা আলহিসামকে পরীক্ষা করেছেন হ্যাঁ? এই পরীক্ষার মধ্যে আপনাকে ধৈর্য ধরতে হবে এই জন্য বলছে ওয়াতাওয়া সৌবিল হাফ ওয়াতাওয়া সৌবিল সবর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর সবর শব্দের অর্থ হলো আমরা অনেকে বলে থাকি সবর করো আর সব সবর শব্দের অর্থ হলো আল এমসাক বিরত থাকা এই সবর ধৈর্য পরিভাষায় বলা হয় যে যত জুলুম অত্যাচার নির্যাতন আপনার উপরে আসবে এগুলার প্রতিশোধ নেওয়ার থেকে বিরত থাকাকে সবর বলে ধরতে পারে দুনিয়াতে আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনি যদি প্রতিশোধ নেন তাহলে জিল্লান এটা হলো বেশ প্রতিশোধ নেওয়াটা আর যদি আপনি মাফ করে দেন ফহু তাহলে এটা হলো আপনার জন্য সম্মান আপনাকে কেউ জুলুম করেছে মারছে গালি দিয়েছে আপনি যদি মাফ দেন এটা হলো আপনার জন্য সম্মান ইজ্জত আর যদি আপনি প্রতিশোধ নেন এটা হলো আপনার জন্য জিল্লতি বেজতি ইমাম এমনিল কাইম রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এই কথাটা লিখেছেন এই জন্য আপনার উপরে মসিবত আসবে এর ভিতরে আপনাকে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করলে লাভ কি আল্লাহ তালা বলেন হিন্নামা ইউআফাসবিরুনাউজুরাহুম আল্লাহ তালা আপনাকে এই ধৈর্যের বিনিময়ে আপনার যেই প্রতিদান পাওয়া দরকার এগুলি পরিপূর্ণভাবে আল্লাহ তালা আপনাকে দান করবেন বিভিন্ন ধরনের মুসিবত আছে মুসিবত এই জন্য ওলামাই গ্রাম বলছে সবর হলো তিন প্রকার ধৈর্য ধারণ করা তিন প্রকার একটা হলো আশ্বরু আলাতা আল্লাহ তালা যে সমস্ত আমলগুলি আপনাকে করতে বলেছেন নামাজ পড়তে বলেছে সত্য কথা বলতে বলেছে মেহমানের মেহমানদারি করতে বলেছে প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছে যে সমস্ত নেক আমলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কষ্ট আছে দেখেন কোনো কাজ নাই কিন্তু মসজিদে আসতে তার খুব কষ্ট হয় কোনো অসুবিধা নাই কিন্তু রোজা রাখতে তার কষ্ট হয় মসজিদে আসা কোরআন তেলাওয়াত করা জিকির করা কোনো কাজ নাই ভক ভক করতেছে কিন্তু জিকির করার কথা বললে তার জিকির করতে কষ্ট হয় আরো কঠিন কাজও করতে পারবে কিন্তু তাও মসজিদে আসতে নামাজ পড়বে কত শান্তির জায়গা সেখানে আসতে তার কষ্ট হয় এখন এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা মসজিদে আসা নামাজ পড়া এটাগুলো আশাবুরু আল্লাহ তো আতিল্লা আল্লাহর এতাতের উপরে ধৈর্য ধারণ করা হলো একটি আরেকটি হলো আল্লাহ তালা যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করেছেন ওই সমস্ত কাজের উপরে ধৈর্য দ্বারা এটাকে বলে আলামা আলামাসিয়াতিল্লা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে এখন মিথ্যা সারতে তো কষ্ট হয় এটা কিন্তু আপনি যখন দোকানে বসেন তো মিথ্যা কথা বললে পঞ্চাশ টাকা লাভ বেশি হবে মিথ্যা কথা না বললে পঞ্চাশ টাকা লাভ কম হবে এই যে একটা পরীক্ষা এটাকে বলে আসবর আলা এটার উপরে আপনাকে ধৈর্য ধারণ করা আরেকটি ধৈর্য হলো সবর হলো আসবরু আলাল আকদার মুলামা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা দুই প্রকার একটি হলো যেগুলো মানুষের এর ভিতরে করণীয় থাকে যেমন অসুস্থতা আপনি অসুস্থ হয়েছেন রুগী হয়েছেন আপনার কোনো ব্যায়াম বা আপনার কোনো এরকম দুর্ঘটনা কেটে গেছে ফেটে গেছে এরকম থাকতে পারে এগুলো কিন্তু একটা মুসিবত আপনার উপরে আসছে এই সমস্ত মুসিবতের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করা এটাও একটি জিনিস তবে এই সমস্ত মুসিবতের ক্ষেত্রে আপনি চিকিৎসা নিতে পারেন আপনি যে কোনো অবলম্বন আপনি উপায় অবলম্বন করতে পারেন এটা কোনো শরীয়তে নিষিদ্ধ না তবে ধৈর্য ধারণ করা হাদিসের ভিতরে এসছে মামি মুসলিমিন আসাদ যদি কোনো মুসলমান কোনো একটি এরকম বিপদ অসুস্থতা অথবা একটা কাটাও যদি নাকি কা তার পায়ের মধ্যে ছিদ্র করে আর সে ব্যক্তি এর উপরে ধৈর্য ধারণ করলো তাহলে আল্লাহ তালা তার গুনাহগুলিকে মাফ করে দেবেন মুসিবত এরপরে কিছু মুসিবত আছে যেগুলো আপনার আর আমার আল আপনার আমা যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় যেরকম অনেক সময় দেখা যায় বিজলি চমকায় ভূমিকম্প হয় এরকমভাবে কোনো দেশের ভিতরে দুর্ভিক্ষ হয় অথবা কোনো অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত বিপদের উপর ধৈর্য ধারণ করা সুতরাং আপনার ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়া তাওয়া সব ধৈর্য ধারণ তাহলে মোট কত হলো কয়েকটি বিষয় বললাম যে আল্লাহ তালা বলছেন ওয়াল ইন্নাল ইনসান আলাফি প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন একমাত্র চার শ্রেণীর লোক ব্যতীত যাদের মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে তারা ব্যতীত এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ যারা মানুষকে সত্যের দিকে হকের দিকে দাওয়াত দিয়েছে ওয়া তাওয়াসাউ বিস যারা মানুষকে সবর ধৈর্য ধারণ করার জন্য দাওয়াত দিয়েছেন এই কয়েক শ্রেণীর এই কয়েকটি গুণে গুণান্বিত মানুষ ছাড়া আর বাকি সমস্ত মানুষ আল্লাহ তালা বলতেছেন যে ধ্বংসের মধ্যে রয়েছে আজকে আমরা মনে করতেছি যে আমাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি যার যত বেশি হবে সে তত বেশি কামিয়াব হবে সে তত বেশি সুখী কিন্তু না আজকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যার যত বেশি বৃত্তশালী যে যত বেশি ধন সম্পদ অধিকারী হ্যাঁ, তার মধ্যে আরো বেশি অশান্তি এবং আত্মহত্যা এগুলা কোনো নিম্ন ফ্যামিলির মধ্যে হয় না সব অভিজাত বড় বড় লোকরাই আজ আত্মহত্যার আশ্রয় নিচ্ছে একটা মানুষ আত্মহত্যা করে কখন যখন সে বুঝতে পারে তার দুনিয়ার জীবনটা তার কাছে অত্যন্ত বিষণ্ন সে বেঁচে থাকার চাইতে মৃত্যুটা তার জন্য অনেক ভালো এই জন্য তখন চিন্তা করে যে আর বেঁচে না থেকে আত্মহত্যার আশ্রয় এত বড় ধন সম্পদ সব কিছু আছে নারী বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু তারপরেও সে আত্মহত্যার আশ্রয় নিল কেন কারণ তার ধন তার সম্পদ তার অভিজাত্য কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে নাই কোনো কিছুই তার মনের যে খোরাক ছিল সেটা পূরণ করতে পারে নাই আর মনের এই খোরাক হলো এই চারটি জিনিসের ভিতরে ইমান আমলে সলে দাওয়াত ইলাল্লাহ ওয়াসবরু আলা আকদার আকদার ইল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিপদ আপদ থাকবে এর উপরে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন